বাংলা মানবতা সমাধান আল্লাহ আজকের অধিবেশনে পিস টিভি বাংলায় যারা সঙ্গ দিয়েছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি আজকের অধিবেশনে সততার ফজিলত নিয়ে কথা হবে ইনশা আল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এ কামনাই আমরা করছি প্রিয় দর্শক মাহানবুল আলমিন যে সততার গুণটি তার মমিন বান্ধার জন্য তিনি নির্ধারণ করেছেন তার মোত্তাকি পরহেজগার বান্দার জন্য তিনি নির্ধারণ করেছেন এ সততা গুণের ফলে মহানরবুল আরামিন তাদের মাঝে তিনি বরকত দান করেন এই মর্মে আমরা হাদিস পড়েছি নবী মুসাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল বিল খিয়ার যে ক্রেতা এবং বিক্রেতা পৃথক হওয়ার বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তাদের স্বাধীনতা থেকে থাকে ক্রেতা ক্রয়ের পরেও তিনি সেটি ফিরিয়ে দিতে পারেন সেটি তার স্বাধীনতা আছে অথবা বিক্রেতা সেটি ফিরিয়েও নিতে পারেন সেটি তার স্বাধীনতা আছে এরপরে নবী মুসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ফাইন সদাক যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে যদি তারা সত্যবাদী হন উভয়ে যদি সততার যে গুণটি এই গুণে যদি গুণান্বিত হন তারা সৎভাবে যদি কেনাবেচা করেন ক্রয় বিক্রয় করেন তাহলে মহান রব্বুল আলমিন তাদের এই ক্রয় বিক্রয়ে বরকত দান করেন নবী মোহাম্মদ আলী সাল্লাম বলেন ফাইন সদাকা ও বাইয়ানা বুরিকালাহুমা ফি বেইহিমা মহানরবুল আলমিন এই সততার ফলে তাদের উভয়ের মাঝে মহানরবুল আলমিন বরকত দান করেন সুলহান আল্লাহামদে উল্টো দিকে উল্টো নবী মোহাম্মদ আলী সাল্লাম সাদ করেন ওয়াইন ক্যাদাবা ও ক্যাতামা নবী মোহাম্মদ আলী সাল্লাম বলেছেন তারা উভয়ে যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে ওয়াকাতামা এবং উভয়ে যদি কিছু গুণকে লুকিয়ে ফেলে এমন গুণ এমন বিষয় যেগুলো তার বাস্তবতার উল্টো এমন কথা বলেছে যে নয় ভাইয়া এই যে পণ্যটি আপনাকে দিচ্ছি সেটি আজকে এখনই আমি নিয়ে আসলাম আমার ক্ষেত থেকে কিন্তু আসলে সেই পণ্যটি বা সেই শস্যটি আজকের নয় সে সেটিকে গোপন করে ফেলেছে মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে নেবী মোহাম্মদ সাল্লাম তাদের যে ক্রয় বিক্রয় এবং তাদের লেনদেনের ক্ষেত্রে বলেন মোহেকত বারাকত এহিমা মহান রবুল আলমিন তাদের উভয়ের যে ক্রয় বিক্রয়ের মাঝে যে বরকত সে বরকতকে তিনি মুছে দেন উঠিয়ে ফেলেন সুপ্রিয় সাথী বন্ধুগণ মহানরবুল আলমিন তাদের জন্য ফজিলত রেখেছেন মহানবুল আলমী তাদের জন্য প্রতিদান তৈরি করে রেখেছেন যারা সত্যবাদী হবেন সকল ক্ষেত্রে এমনকি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু ক্রয় বিক্রয়ের সত্যবাদী না হয়ে যদি তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন তাহলে কিনা বেচা হবে ক্রয় বিক্রয় হবে কিন্তু তাদের মাঝে বরকত আসবে না আর বরকত জিনিসটি মহানবুল আলমিনের পক্ষ থেকে আমরা প্রশান্তি বলতে পারি সুপ্রিয় সাথী বন্ধুগণ আমরা এরপরে বলতে পারি মহানবুল আলমিন যে ফজিলতগুলো সত্যবাদীদের জন্য দিয়ে রেখেছেন তার মাঝে একটি গুণ হলো এই এটিকে আমরা একটি ব্যবসা বলতে পারি এমন একটি ব্যবসা এমন একটি বিজনেস যার মাধ্যমে ব্যক্তি লাভবান হতে পারে যিনি সৎ যিনি সততার লেনদেন করেন তিনি মূলত একটি কর্ম করছেন এবং এই কর্মে তিনি লাভবান হওয়ার পদ্ধতি যেটি সে পদ্ধতি অবলম্বন করছেন যে তিনি সৎভাবে মানুষের সাথে লেনদেন করেন সৎভাবে আল্লাহর সাথে লেনদেন করেন মহান রবুল আলমিন তাকে তিনি লাভবান করবেন নবী মোহাম্মদ আলী আসালাম ইরশাদ করেন আর ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া জেনে রাখো চারটি গুণ চারটি বিষয় রয়েছে যে বিষয়গুলি যেই গুণগুলি যদি তোমার মাঝে থাকে তাহলে দুনিয়ার সব কিছু তোমার থেকে উড্র হয়ে গেলে তোমার থেকে সেগুলো চলে গেলেও মহান রব্বুল এর কাছে তোমার মহা প্রতিদান রয়েছে মহান রব্বুল আলমিন বলেন যে ফলা আলাইকা মাফা তাকামিনার দুনিয়া তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ক্ষতির কারণ নাই আর অন্য কিছু যদি তোমার কাছ থেকে হারিয়েও যাই কারণ তোমার মাঝে এমন গুণ আছে নবী মোহাম্মদাল্লাম চারটি গুণের কথা এই হাদিসে বলেছেন তার মাঝে একটি গুণ হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম বলেছেন হেফল আমানাতিন কেউ আপনাকে আমানত দিয়েছে আপনাকে সংরক্ষণের জন্য কোনো জিনিস কোনো বস্তু আপনার আওতাতে রেখেছেন সে আমানত তিনি যেভাবে রেখেছিলেন সে আমানতকে আপনি সেভাবেই রেখে তাকে আবার ফিরিয়ে দিয়েছেন আপনি খেয়ানত করে নেননি তাহলে এ একটি গুণ আমানতের খেয়ানত না করা এটি মমিনের গুণ সুপ্রিয় দর্শক নবী সাল্লাহ আলী আসাল্লাম তাহলে এই হাদিসের চারটি গুণের কথা বলেছেন আর দ্বিতীয় গুণ হলো ওয়াসিদ কো হাদিসিন আপনি কথাতে সত্যবাদী এই গুণ যদি আপনার কাছে থাকে তাহলে দুনিয়ার সব কিছু যদি আপনার হারিয়েও যাই তবু মহানরবুল আলমিনের কাছে আপনি ক্ষতিগ্রস্ত নন দ্বিতীয় গুণ হলো তাহলে আপনি কথাই সত্যবাদী হবেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তৃতীয় গুণ হলো ওয়াহসন খালি কাতিন উত্তম চরিত্রের অধিকারী হবে তাহলে উত্তম চরিত্রের মাঝে সত্যবাদীও একটি গুণ এবং উত্তম চরিত্রবান সব কিছুকে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলোকে সামিল করে নেই যেগুলো মোহানরবুল্লা আলমিন আদেশ করেছেন নবী মোহাম্মদ সাল্লি আলী আসাল্লাম যেগুলো করতে বলেছেন যেগুলো আমাদেরকে দেখিয়ে গেলেন যে এগুলো আমাদেরকে করতে হবে সবগুলো তার আওতায় চলে আসে যেগুলো তিনি নিষেধ করে গেলেন সেগুলোকে বর্জন করতে হবে সবগুলো উত্তম চরিত্রবানের মাঝে চলে আসে নবী মুসাল্লাহ তিনি তৃতীয় গুণ বলেন যে যদি উত্তম চরিত্রবান হন তাহলে তার কোনো টেনশন নাই তার কোনো দুশ্চিন্তা নাই মহান রবুল আলমিন তাকে প্রতিদান দিবেন ওয়াইফাতুন ফি তোমাতিন এবং যে রুজি রোজগার যে খাদ্য সংগ্রহ করেন সেই ক্ষেত্রে তিনি পরিষ্কার নিষ্কুলুষ হবেন অর্থাৎ তিনি হারাম উপার্জন করবেন না অথবা তার হালাল উপার্জনের সাথে হারামকে মিক্স করে দিবেন না আজকে অসংখ্য মানুষ আছেন যারা এই বিষয়টিকে এমন চোখে দেখেন যেটি মুমিনের হওয়া উচিত নয় সুপ্রিয় দর্শক বর্তমান সমাজে কিছু মানুষ আছেন যারা তাদের উপার্জনের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারামকে তারা বাদ বিচার করেন না তারা হারাম উপার্জন করেন অন্যায় উপার্জন করেন ন্যায়ও উপার্জন করেন অর্থাৎ ন্যায়ের সাথে অন্যায়কে মিলিয়ে দেন এটি আসলে মমিনের উচিত নয় নবী মুসাল্লাম চারটি গুণের মাঝে একটি গুণ বলেছেন যে সেখানে মহানবুল আলমিন তার যে দুনিয়ার ক্ষতিগ্রস্ততা তিনি বলছেন যে তার কোনো দুশ্চিন্তা নাই যদিও সে দুনিয়াতে অন্য কিছু হারিয়েও ফেলে তার মাঝে একটি গুণের কথা বলেছেন আজকের যে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক সত্যবাদিতা তার মাঝে যদি থেকে থাকে তাহলে মহানবুল আলমিন তাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না সুপ্রিয় দর্শক অতএব এই সত্যবাদী এমন একটি গুণ যার মাধ্যমে তিনি আল্লাহর কাছে লাভবান হন তাহলে আমরা সকলে যাই মহানরবুল আলমিনের কাছে আমরা লাভবান হব মহানরবুল আলমিনের কাছে আমরা তার যে মহান পুরস্কার যে জান্নাত তিনি তৈরি করে রেখেছেন জান্নাতের যে সুখ তিনি তৈরি করে রেখেছেন যে সুখগুলি মূলত আমাদেরই জন্য তার মমিন বান্দাদের জন্য সেই সুখগুলো অর্জন আমরা সকলেই করতে চাই আর যারা সত্যবাদী হবেন মহানবুল আলমিন তাদেরকে তিনি এই পুরস্কার দান করবেন অনুরূপভাবে আমরা বলতে পারি যিনি সত্যবাদী হবেন আন্তরিকভাবে তিনি একজন পরিতৃপ্তবান মানুষ হবেন আন্তরিকভাবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না তার কোনো টেনশন আসতে পারে না তার মাঝে এ ধরনের কোনো হঠাৎ কোনো কিছু হতে পারে কেউ আমাকে ধরে বসতে পারে কেউ আমাকে মারতেও পারে কারোর কাছে আমি লাঞ্ছিত হতে পারি এই ধরনের দুশ্চিন্তা তার কাছে আসবে না সুপ্রিয় দর্শক তাহলে আমাদের এই গুণগুলি থাকা উচিত নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন দা আমা ইউরিবুকা ইলা মালা বুক যেটি সন্দেহযুক্ত জিনিস সেই জিনিসকে তুমি পরিত্যাগ করো ছেড়ে দাও সাথে সাথে বলেছেন ফাইন্না সিদ্কা তোমা যে নিশ্চয়ই তার মাঝে আনন্দবোধ রয়েছে একজন মানুষ যে ব্যক্তি সত্য কথা বলে সত্যভাবে লেনদেন করেন সততার সাথে সর্ব সময় তিনি মিশে থাকেন তিনি আসলে প্রশান্তিতে বসবাস করেন তার মাঝে ধরনের কোনো দুশ্চিন্তা আসতে পারে না পক্ষান্তরে নবী সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেন যে কি মিথ্যা বলাটি সত্যের উল্টো যেটি এর মাধ্যমে তার মাঝে কিছুটা সন্দেহভাব কাজ করে তার মাঝে কিছু ধারণা কাজ করে সব সময় সে দুশ্চিন্তায় থাকে সব সময় সে টেনশনে থাকে আরে আমি তো মিথ্যা কথা বলে ফেলেছি এই মিথ্যা প্রতারণায় আমি কাউকে ফেলে দিয়েছি সে যদি আমাকে কখনো আবারও ফিরে এসে আমাকে ধরে বসে আমি তাকে এমন কথা বলেছি যেই কথাটি বাস্তবতার উল্টো যদি তিনি জানতে পারেন আমাকে এসে যদি সে লজ্জিত করেন ইত্যাদি যতগুলো টেনশন এ টেনশনে ভোগেন মহানবুল আলমিন তার প্রকৃত বান্দা যারা মিন বান্দা তাদেরকে তিনি এই দুশ্চিন্তা এ টেনশন মুক্ত তিনি জীবন দান করেন সুপ্রিয় সাথী এবং বন্ধুগণ আমাদেরকে অবশ্যই সততার গুণটি সর্বক্ষেত্রে হতে হবে সকলের ক্ষেত্রে হতে হবে এই জন্য আমাদের এই অংশগুলি কোন কোন সাইডে আমার কাছে ত্রুটি আছে আমি যে কোনো সাইড নিয়ে আমি কথা বলবো আমি যেগুলোর সাথে সম্পৃক্ত সেই সাইটগুলি নিয়ে আমি কথা বলতে পারি যে এই ক্ষেত্রে আমার সততার কোনো অভাব আছে কিনা আর এটির জন্য আপনাকে বেশি শ্রম দিতে হবে না এটি পদ্ধতির কথা আমরা বলতে পারি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন বালিশে যখন মাথা দিয়েছেন এক মিনিট শুধু চিন্তা করে নেবেন যে আজকের দিনে আপনি বিগত জীবনের কথা বলছেন না আজকের দিনে আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছি কিনা যদি করে থাকি তাহলে রবের কাছে ফিরে যেতে হবে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 করে যার মাঝে দুশ্চিন্তা আসে না কখনো টেনশন আসে না এই সত্যবাদী গুণের ফলে মহানরবুল আলমিন তাকে জান্নাতের পথ দেখান জান্নাতের পথ সহজ করে দেন এবং রব্বুল ইজাহ আল্লাহর কাছে তিনি সততার ফলে তার এই সত্য গুণের ফলে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যান মহান রব্বুল আলমিন তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করে ফেলেন সুহান আল্লাহ আমরা একটা হাদিস পড়তে পারি নবী মোহাম্মদ আলী আসাল্লাম এই বিষয়ে বেশ আলোচনা করেছেন আমরা একটি শুধু হাদিস পড়ব যদিও এই বিষয়ে আরও একাধিক হাদিস আছে নবী মোহাম্মদ আলী আসাল্লাম হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আবদুল্লাহ বিন সৌদ রদি আল্লাহ তাল আনহু আল্লাহর নবী থেকে বর্ণনা করেন আলাইকুম বিসদ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন যে তোমরা সত্যবাদী হও পরায়ণ হও তার উম্মদকে আহ্বান করে তিনি বলছেন তোমরা সত্যবাদী হও সত্যবাদী হওয়া সম্পর্কে তোমরা সচেতন হও কেন নবী এ হাদিসে তিনি কিছু কারণও বলে দিচ্ছেন আর সেই কারণগুলো সুন্দর সুন্দর কারণ তিনি বলছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাদ করেন যে এই সত্যবাদী হওয়াটি যিনি সৎ কথা বলেন সত্য এই গুণকে গ্রহণ করে ফেলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে এই সৎ গুণটি তাকে যতগুলো ভালো পথ যতগুলো ন্যায়ের পথ যতগুলো সোয়াবের পথ সব পথগুলো এই গুণটিতে দেখায় আল্লাহ আকবর সাল্লাহ বলেছেন যে এই সৎ গুণটি তাকে সোয়াবের যে পথ সে পথ অবলম্বন করে কারণ মহান রবুল আলমিন যিনি আপনাকে সত্যবাদী হতে বলেছেন হে ইমানদারেরা তোমরা সত্যবাদী হয়ে যাও যখন মহান রবুল আলমিন আদেশ করেছেন আর আদেশকে যখন ব্যক্তি পরিপূর্ণভাবে ফলো করেছেন অতএব তিনি সবের হকদার তিনি জান্নাতের হকদার মহান রবুল আলমিনের কাছে মহা পুরস্কারের হকদার তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তাই তো এই যে ব্যক্তি সত্যবাদী হবেন এই সততাটি তাকে সুন্দর পথ দেখাবে এই সততাটি তাকে জান্নাতের পথ দেখাবে নবী মোহাম্মদাল্লাম বলেছেন ইলাল জান্না আর সদ্গুণটি ভালো পথ দেখাবে আর যতগুলো ভালো সে পথ আছে যতগুলো ভালো কর্ম আছে সবগুলো কর্মের মাধ্যমে মহান রবুল আলমিন তাকে জান্নাতের পথ দেখাবেন মানে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে এই সত্যবাদী গুণটি আমাদের সকল সেক্টরে হতে হবে আমাদের খেয়াল করতে হবে যে এই সত্যবাদী গুণটি আমার মাঝে আমি কিভাবে বাস্তবে রূপদান করতে পারি যদি বাস্তবে রূপদান করতে পারেন তাহলে যতগুলো পথ অতিক্রম করবেন সবগুলো পথ আপনার সঠিক হবে নবী মুসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে সবগুলো পথের মাধ্যমে তাকে সব দান করা হবে সুহান আল্লাহ যদিও আপনি সত্যবাদী হয়ে কখনো মানুষের কাছে লাঞ্ছিত হন আপনি একটি অন্যায় করে ফেলেছেন হঠাৎ কারো অন্যায় হয়েছে এই ক্ষেত্রে আপনি আপনার উচিত কি যে আমি মিথ্যা কথা বলে ফেলবো আমি একটি ঢেল ছড়িয়েছিলাম এটি মানুষের জীবনে কখনো হয় হঠাৎ করে আপনার এই ঢেলটি অন্যের গ্লাসকে নষ্ট করে দিল গাড়ির গ্লাস হতে পারে বাড়ির গ্লাস হতে পারে এখন বাড়ির মালিক আপনাকে জিজ্ঞেস করলেন যে এই গ্লাসটি ভেঙেছে কে আপনি কি বলবেন আপনি কথা বলবেন যে না আমি ভাঙ্গিনি বরং আপনার উচিত ছিল যার আপনি গ্লাস নষ্ট করেছেন আপনি একজন সত্যবাদী মানুষ আপনাকে এই স্বীকারোক্তি দেওয়া যে আপনার গাড়ি গ্লাস আমি ভেঙে ফেলেছি এ সেটি আমার অজান্তে হয়েছে আপনি যে বিষয়টি যে সিদ্ধান্তটি আমার ব্যাপারে গ্রহণ করবেন আমি সেটিকে মেনে নিব আসলে তিনি যদি মানুষ হন এবং তার মাঝে যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে তার মুখ থেকে তো এই কথাই বের হবে যে ঠিক আছে তোমার সত্যবাদীদের ক্ষেত্রে তোমাকে আমি ছেড়ে দিলাম তুমি চলে যাও আমার এই গ্লাসের প্রয়োজন নাই আমি নিজেই সেটি লাগিয়ে নিব এটি হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটি হয়ে থাকে সুপ্রিয় দর্শক তাহলে সত্যবাদী গুণটি এর মাধ্যমে আপনি যেমন আল্লাহর কাছে সব পান যখন আল্লাহর কাছে আপনি সব পাবেন তখন জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এজন্য আমাদেরকে সর্বদাই সৎ হতে হবে নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এর পরে অংশে তিনি বলেন বলেন যে সৎ যে ব্যক্তি সৎ কথা বলবেন সত্যবাদী হবেন তার সত্যবাদিতার কারণে সবের যতগুলো পথ আছে সবগুলো সে পেয়ে যাবে যখন সবের পথ পেয়ে যাবে এই সবের পদগুলো তাকে জান্নাতের পথ দেখাবে আর মানুষ একজন বান্দা যখন সৎ হয়ে যায় এবং সৎ তিনি সর্বক্ষেত্রে এই সত্যবাদী গুণটিকে বাস্তবে রূপদান করেন নবী মোহাম্মদ আলহিহাল্লাম বলেছেন যে এর মাধ্যমে মহান রব্বুল আলমিনের কাছে তিনি সত্যবাদী হিসেবে গৃহীত হন সুফহান আল্লাহামদে মহান রব্বুল আলমিনের কাছে লিপিবদ্ধ হয়ে যায় তিনি লিপিবদ্ধ করে ফেলেন যে এই ব্যক্তি হলেন স তাহলে আপনি একজন মানুষ আল্লাহর একজন বান্দা মহান রব্বুল আলমিন আপনাকে সততার আদেশ করেছেন আপনি সৎ পথকে গ্রহণ করে ফেলেছেন মহান রব্বুল আলমিন তার কাছে তিনি এই অংশ লিপিবদ্ধ হয়ে যায় যে আপনি হলেন সৎ ব্যক্তি আপনি ন্যায় ন্যায়পরায়ণ ব্যক্তি সুপ্রিয় দর্শক তাহলে আমরা কে না চাই মহান রবুল আলমিনের কাছে আমরা তার যে নৈকট্য সে নৈকট্য লাভ করি আমরা কে না চাই যে মহান রবুল আলমিনের কাছে আমাদের নামটি লিপিবদ্ধ হয়ে যাক সত্যবাদী হিসেবে অতএব আমাদের সকল সেক্টরে সত্যবাদী হতে হবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা নবীম সাল্লাহ আলী ওসাল্লাম যখন সত্যবাদীর গুণ বর্ণনা করেছেন সাথে সাথে মিথ্যাবাদীর যে ক্ষতির দিকগুলো সেগুলো তিনি আলোচনা করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন ওয়া ইয়া ইয়াকুমল ক্যাদিব তোমরা সতর্ক হও মিথ্যা থেকে মিথ্যার ব্যাপারে তোমরা সতর্ক হও মিথ্যা থেকে তোমরা দূরে থাকো কেন ফাইনাল কিজবা ইয়াহদিল ফুজুর কেননা যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় গ্রহণ করে এই মিথ্যাটি তাকে পাপের পথ দেখায় আল্লাহ আকবর যে ব্যক্তি মিথ্যে কথা বলে একটি মিথ্যার ফলে তাকে পাঁচটি মিথ্যা বলতে হতে পারে একটি মিথ্যার ফলে তাকে দশটি মিথ্যা বলতে হতে পারে উদাহরণ আমরা বলতে পারি কোন একজন ওয়ার্কার তিনি তার মালিকের আন্ডারে কাজ করছেন কোনো একটি সেক্টরে তার দায়িত্ব ছিল আজকে সেই সেক্টরে তার যে দায়িত্ব ছিল তিনি আজকে সে দায়িত্ব পালন করেননি এবং এই দায়িত্বের ক্ষেত্রে তার আংশিক দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালন করা বলতে আমরা বলতে চাচ্ছি তিনি আট ঘন্টা ডিউটির মাঝে ডিউটি করেছেন তবে যতটুক তার কর্ম ছিল সে কর্ম করেননি সেখানে কিছুটা অন্যায় করে ফেলেছেন মালিক যখন তাকে জিজ্ঞেস করেছেন অথবা ফোরম্যান দায়িত্বশীল যখন তাকে জিজ্ঞেস করেছেন যে এই কাজটি কে করেছে অথবা কে করেনি উভয়টি হতে পারে সুপ্রিয় দর্শক আমরা এই উদাহরণটি বুঝতে পারবো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একটি মিথ্যার বান্ধবে তাকে যত অন্যায়ের পথ দেখায় যখন তাকে জিজ্ঞেস করা হলো যে এই কাজটি কে করেছে সে আসলে করে ফেলেছিল করার ফলে যদি অন্যায় হয়ে থাকে যেটি করা উচিত ছিল না তাহলে এই ক্ষেত্রে তিনি বলবেন যে আমি তো সেটি করিনি অথচ তিনি করেছেন অথবা তার করার প্রয়োজন ছিল যখন তাকে জিজ্ঞেস করা হলো যে এই কাজটি তুমি করনি সে উল্টো একই ধরনের কথা বলবে তাহলে সেখানে একটি মিথ্যার আশ্রয় গ্রহণ করে ফেললো যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করে ফেললো যে এই কাজটি কে করেছে আমি করিনি দ্বিতীয় তাকে প্রশ্ন করা হবে যে কে করেছে তুমি তাকে দেখনি সে আবারও একইভাবে কথা বলবে মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না আমি তাকেও দেখিনি আবার তাকে দায়িত্ব দেওয়া হবে তোমার যে এই সেক্টরে কাজ একটি হয়ে গেছে একটি অঘটন ঘটেছে কোনো কিছু নষ্ট হয়েছে এই কাজটি কে করেছে তুমি করনি তুমি দেখনি তাহলে কে করেছে তাকে খুঁজে বের করো তিনি দিনভর জল্পনা কল্পনার শেষে তিনি আবারও এসে উত্তর দিবেন যে আমি কাউকে খুঁজে পাইনি তাহলে একটি মিথ্যার মাধ্যমে তাকে কতগুলো মিথ্যার পথ দেখালো নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে ওয়াইয়া কুমওয়াল কেদ তোমরা সতর্ক হও মিথ্যার ব্যাপারে কারণ মিথ্যাটি তাকে যত ধরনের পাপের যে পথ সে পথ দেখাই ওয়াইনাল ফুজুর আর জেনে রাখো কেউ যখন পাপ কাজ শুরু করে দেয় তার কাছ থেকে যখন পাপ হতে শুরু করে এই পাপের ফলে তার জাহান নামের পথ উন্মুক্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচান সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করছি সত্যবাদিতা নিয়ে নবী সাল্লাহ আলী আসাল্লাম যারা সত্যবাদী তাদের ফজিলতের কথা বলেছেন উল্টো দিকে যারা মিথ্যাবাদী তাদের নিকৃষ্ট গুণগুলো বর্ণনা করেছেন যে মিথ্যার ফলে সে জাহান নামের পথ জন্য সহজ হয়ে যায় আর শেষে নবী সাল আলী আসালাম ইরশাদ করেন ওমা ইয়াজালুর রাজুল ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কিযব হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা মানুষ যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করতে থাকে এবং তার জীবনকে মিথ্যা দ্বারা পরিচালনা করতে থাকে নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন হাত্তা ইউক্তাবা ইন্দাল্লাহ এমন কি আল্লাহর নিকটে লিপিবদ্ধ হয়ে যায় ক্যাদাবা সে হলো মিথ্যুক সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমাদের বেশ কয়েকটি অধিবেশনে আমরা সত্যবাদিতা নিয়ে আলোচনা করছিলাম আর এই সত্যবাদী গুণটি মেনের সত্যবাদী গুণটি একজন মোত্তাকি আল্লাভিহু মানুষের সত্যবাদী গুণটি একজন মানুষের অতএব আপনি হন সত্যবাদী আপনি হন সঠিক একজন মানব আপনি সঠিক মানুষ হিসেবে সকলের কাছে আপনি পরিচয় দেন আল্লাহ তালা আমাদের সকলকে যে সত্যবাদী গুণ যার মাধ্যমে মহানবুল আলমিন তার বান্দাকে পরকালে কাল কেমতের দিন সর্বোচ্চ স্থান জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন এবং সত্যবাদী হয়ে আল্লাহর কাছে যে জান্নাত তিনি আমাদের জন্য তৈরি করেছেন সে জান্নাত আমাদেরকে দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ আল্লাহ আল যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলমী প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার